অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে বিপ্লবী ধ্বনি তোল প্রতিক্ষণে বিপ্লবী ধ্বনি তোল প্রতিক্ষণে জাগাও সারা তুমি প্রতি প্রাণে অধিকার অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে ও হে বীর তোমার রক্তে আজি গন্ধ আসে জানিহান জ্বালা খালিদে যারা আজ লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত ব্যথাহত এ সমাজে তোমার রক্তে আজি গন্ধ আসে জানিহান জ্বালা খালিদে যারা আজ লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত ব্যথাহত এ সমাজে রাতে আজি গন্ধ আসে জানি হান খালি দে যারা আজ লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত ব্যথা হতো এ সমাজে না না না না না না ওদের ভুলে যেও না কি যে কষ্ট ওদের জীবনে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সমুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে বিপ্লবী ধ্বনি তোল প্রতিক্ষণে বিপ্লবী ধ্বনি তোল প্রতিক্ষণে জাগাও সারা তুমি প্রতি প্রাণে অধিকার অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে ও হে বীর নাও থাকত যদি ওই ফুটপথে অনাহারে তোমার নিজের এক সহদা নোংরা রাজপথে বিবস্ত্র পরিবেশে গুমরে কাঁদিত যদি পারে বা থাকতো যদি ওই ফুটপথে অনাহারে তোমার নিজে এক সহদা নোংরা রাজপথে বিবস্ত্র পরিবেশে গুমরে কাঁদিত যদি পারে বা থাকতো যদি ওই ফুটপথে অনাহারে তোমার নিজে এক সহদা নোংরা রাজপথে বিবস্ত্র পরিবেশে ঘুমরে কাঁদিত যদি পারে বা না না না না না বন্ধু বসে থেকো না দুহাত বাড়াও সেখানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে বিপ্লবী ধ্বনি তোল প্রতিক্ষণে বিপ্লবী ধ্বনি তোল প্রতিক্ষণে জাগাও সারা তুমি প্রতি প্রাণে অধিকার অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে ও হে বীর নাও জোয়া জাহাজারি গগন বিদারি আজ সুর তোলে বাতাসের ইথারে চিকিৎসাহীন কত অকালে হারাই প্রাণ ডিজিটাল রাজ্যের নগরে ওদের আহা জারি গগন বিদারি আজ সুর তোলে বাতাসের ইথারে চিকিৎসাহীন কত অকালে হারাই প্রাণ ডিজিটাল রাজ্যের নগরে ওদের আহা জারি গগন বিদারি আজ সুর তোলে বাতাসের ইথারে চিকিৎসাহীন কত অকালে হারাই প্রাণ ডিজিটাল রাজ্যের নগরে না না না না না না ওদের কথা ভুলো না কদম বাড়াও সেখানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে বিপ্লবী ধ্বনি তোল প্রতিক্ষণে বিপ্লবী ধ্বনি তোল প্রতিক্ষণে জাগাও সারা তুমি প্রতি প্রাণে অধিকার অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সমুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সমুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সমুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে অধিকার আদায়ের সংগ্রামে ছুটে চলো সম্মুখ পানে লাঞ্ছিত বঞ্চিত জনপদ চেয়ে আছে তোমার পানে ও হে বি নাও জোয়া